আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আসরদুল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন হে আবদুল্লাহ আমাকে কি এ খবর প্রদান করা হয়নি যে তুমি রাতভর ইবাদতে দাঁড়িয়ে থাকো এবং দিনভর সিয়াম পালন করো আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল তিনি বললেন তুমি এরূপ করো না বরং সিয়ামও পালন করো ইফতারও করো রাত জেগে ইবাদত করো এবং নিদ্রাও যাও তোমার শরীরেরও তোমার উপর হক আছে তোমার চোখেরও তোমার উপর হক আছে এবং তোমার স্ত্রীরও তোমার উপর হক আছে